بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد উপস্থিত দিন বন্ধুগণ আজকে একটি বিশেষ বিষয়ের কিছুটা আলোচনা করব বিষয়টি সম্পর্ক শবে বরাতকে কেন্দ্র করে রয়েছে বিষয়টি হচ্ছে যে শবে বরাতকে কেন্দ্র করে অনেকগুলি দলিল প্রমাণ নাকি রয়েছে এটা আমাদের অনেক লোক বা অনেক আলেম সমাজ সাধারণ মানুষকে বলে থাকেন তারা বলে থাকেন যে শবে বরাতকে কেন্দ্র করে বিশটি তিরিশটি চল্লিশটি পঞ্চাশটি হাদিস এসেছে তাই এতগুলি হাদিস যদি আসে তাহলে সমবরাতের দলিল এতগুলি থাকার পরেও এটা কিভাবে বিদাত হতে পারে বা কিভাবে এটা অবৈধ অবৈধ হতে পারে এটা হলো সংশয় এখন আমরা আজকের এই আলোচনায় এটা বোঝানোর চেষ্টা করব যে একাধিক হাদিস যদি আসে বা দলিল আসে তারপরও ওই বিষয়টি অবৈধ থাকতে পারে বা অপ্রমাণিত থাকতে পারে বা সেটা আমলযোগ্য না হতে পারে কিভাবে আর একটু ক্লিয়ার করে বলতে চাই যে হাদিসের ক্ষেত্রে যদি কোনো একটি বিষয়ে কোনো একটি দিনের বিধানের বিষয়ে একটি সহি দলিল আসে তাহলে তখন সেটা আমল করা যায় বৈধ হয়ে যায় অনেক ক্ষেত্রে ওয়াজেব হয় কিন্তু অনেক সময় যদি দলিলগুলি দুর্বল হয় তাহলে একাধিক হাদিস আসলেও দলিল আসলেও সেটা সবল হয় না আবার অনেক সময় অনেকগুলো দুর্বল মিলে সবল হয় তো আমাদের মনে হয় এরকম ভাইরা মনে করেন যে শবে কেন্দ্র করে যেহেতু অনেকগুলো দলিল আছে তাদের কথা অনুযায়ী তাহলে সবগুলো মিলিয়ে এটা সবল হয়ে যাওয়ার কথা বা এটা আমলের যোগ্য হওয়ার কথা কিন্তু আমি আপনাদেরকে যে কথাটি আজকে বুঝাতে চাচ্ছি সেটি হলো এমন কিছু দলিল প্রমাণ আছে যে সেগুলোকে একাধিক যদি জোড়া দেন একাধিকগুলিকে যদি একত্রিত করেন তারপরেও সেটা সবল হয় না দুর্বলই থাকে ওই সকল নমুনা এবং উদাহরণগুলির মধ্যে আজকে আমি একটি উদাহরণ আপনাদেরকে দিতে যাচ্ছি শবে বরাতকে কেন্দ্র করে কুতুবে সিত্তার মধ্যে বোখারি মুসলিম আবু দাউদ নাসাইতে কিছু নেই যেই দুইটি বইতে এসেছে সেই দুটি হলো একটা হলো তিরমিজি আর একটা হলো ইবনে মাজা তিরমিজিতে যে হাদিসটি এসেছে সে হাদিসটির সম্পর্কে একটু আমরা আলোকপাত করব অতপর দেখব যে সেটা কি ধরনের হাদিস কি ধরনের প্রমাণ তারপরে আবার ইবনে মাজাতে যেটা এসেছে সেই দিকেও খানিকটা আলোকপাত করব এবং বোঝানোর চেষ্টা করব যে একটা দলিল তিরমিজিতে থাকার পরেও বা অন্য জায়গায় আসার পরেও সেটা কেন সবল হচ্ছে বা কেন হচ্ছে না এই জিনিসটা দেখব আমরা প্রথমে তিরমিদি ইমাম তিরমিজির যে বর্ণনাটি শবেবরাতকে কেন্দ্র করে এসেছে সেটি জানার চেষ্টা করব বোর্ডে লেখা হয়েছে আমরা ধীরে ধীরে জিনিসটি জানবো ইনশাআল্লাহ ইমাম তিরমিজি হাদিসটি আবু আবু সম বাব নম্বর আটত্রিশ হাদিস নম্বর সাতশো ছত্রিশ অনুচ্ছেদটি হচ্ছে বাবু মাজা ফিলাইলা তিনিসমিন শাবান শাবান মাসের মধ্যরাত সম্পর্কে যা বর্ণিত হয়েছে এই অনুচ্ছেদে নিয়ে এসেছে হাদিসটি আমি আপনাদের সামনে এই বোর্ডে লিখেছি সনদটি লেখা হয়েছে তারপর মাতান বা মতনের সামান্য অংশ লেখা হয়েছে আগে আমি হাদিসটির সাধারণ অর্থটি আপনাদের সামনে করে দিই বাংলায় তারপরে এ বিষয়টি বুঝব হাদিসটিকে আয়সার দিয়ে আল্লাহ তালা আনহা বর্ণনা করেন তার আগে সনদটি লেখা আছে আমরা পরে জানবো ইনশাল্লাহ তিনি বলছেন ফাকাত তো রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম লাইলাতান ফাখারাজ তুফা এদা হওয়া বিল বাকি আমি একদিন আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে পেলাম না অনুপস্থিত পেলাম খুঁজে দেখলাম তিনি বাকি বাকি যেটা কবরস্থান মদিনার সেখানে ফাকাল আকুনতে তাখাফিনা ইয়াহিফাল্লাহ আলাইকি ওয়া রাসূলু আল্লাহ রসুল আমাকে বললেন তুমি কি ভয় করছো যে আল্লাহ এবং আর রসুল তোমার প্রতি হিংসা করবেন না ইনসাফ করবেন আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার প্রতি না ইনসাফ করবেন অত্যাচার করবেন এরকম কি মনে করছো কুলতু ইয়া রাসুল আল্লাহ আমি বললাম আল্লাহ রসুল জানাম তো আন্নাকা আতাইতা বাদা নিসাই আমি ভাবলাম আপনি মনে হয় অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন ফাকালা তখন তিনি বললেন আল্লাহ রসুল বললেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি শাবান অবশ্যই আল্লাহ সাবানের মধ্য নাতে অবতরণ করেন এলা সামাই দুনিয়া দুনিয়া দুনিয়াবি আকাশে ফায়াক লি আকসারা মিন আদাদে শারে গানামে কালবিন অতঃপর তিনি ক্ষমা করে দেন বানু কাল্প ছাগলের লোমের পরিমাণের চাইতেও অধিক সংখ্যায় এটা হলো হাদিস এই হাদিসটি কোথায় এসেছে তিরমিজিতে এসেছে যদি এই হাদিসটা প্রমাণিত হয়ে যায় তাহলে বুঝা যাচ্ছে যে শাহবানের মধ্যরাতের সম্পর্কে একটি হাদিস পাওয়া গেল এবং তার একটা ফজিলত এখানে বর্ণিত হচ্ছে বা বোঝা যাচ্ছে এই হাদিসটিকে কেন্দ্র করেই মনে হয় যারা ওই সাবান মাসে কবর জিয়ারত করা জায়েজ মনে করেন যেহেতু আল্লাহ রসুল সাল্লামকে বাকিতে পাওয়া গেল সেই কারণে ওরা কবর জিয়ারতের বিধানটা হয়তো নিয়ে এসেছেন বা কবর জিয়ারত করা হয় কিন্তু এই যুগের কবর জিয়ারত আর সেই কবর জিয়ারত আল্লাহ রসুল একাই গেছেন কবর জিয়ারত করতে শোভাবরাতের দিনে কি একাই যাওয়া হয় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই যাওয়াটা আকস্মাত হঠাৎ ছিল না সবাইকে জেনে শুনে গেছিলেন হঠাৎ হয়েছিল বলে দিয়ে আল্লাহ তালা আনহাকেও খবর ছিল না কিন্তু যাই হোক আমরা এই মাতানের বাকি আরও কিছু সংশয়ের দিকে যাচ্ছি না আমরা হাদিসটি পাঠ করলাম এই হাদিসটি সম্পর্কে যদি হাদিসটি সহি হয় তাহলে আমাদেরকে আমল করতে হবে এবং সেই হাদিসটি গ্রহণযোগ্য হয়ে যাবে কিন্তু এই হাদিসটি বর্ণনা করার পর স্বয়ং ইমাম তিরমিজি অন্য কেউ না তিনি নিজে বলছেন তার নাম হচ্ছে তার কুন্নিয়াত হচ্ছে আবু ইসা উপনাম ইমাম তিরমিজি তিনি বলছেন হাদিস ও আয়েশা লা নাআরিফুহু ইল্লা মিন হাদাল ওয়াজহি মিন হাদিস আল হাজ্জাজ বলছেন হাদিস ও আয়েশা এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহরি আনহারি হাদিস যেটা পাঠ করলাম বলছেন এই ওয়াজহ ছাড়া হাজ্জাজের সূত্র ছাড়া আমি অন্য সূত্রে জানি না হাজ্জাজের সূত্র ছাড়া মানে তারপর আরেকটু শুনেন যেহেতু এটা হলো হাজ্জাজ ইনি একজন রাবি এই সূত্র থেকে হাদিসটা এসেছে তো বলছেন যে আমি এই সূত্র ছাড়া অন্য সূত্রে জানি না একটু পরে ডিটেলস বলছি হাদিস ইমাম তিরমিজি বলছেন আমি শুনেছি মোহাম্মদের কাছে মোহাম্মদ হলেন ইমাম বুখারি ইমাম তিরমিজির ওস্তাদ যে তিনি এই হাদিসটাকে জয়ীব বলতেন ওয়াকালা ইয়াহিয়া ইবনা আবি কাসির লাম আবি ইয়াহিয়া তিনি অরুয়ার কাছ থেকে শুনেননি এটা বলেছেন কে তিরমিজির ওস্তাদ কালা মুহাম্মদ ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা মিন ইয়াহিয়া ইবনে কাসির এবং এই হাজ্জাজ এহিয়ার কাছে শুনেনি ইহিয়া অরুয়ার কাছে শুনেনি এই হাজ্জাজ এহিয়ার কাছে শুনেনি এই কারণে এই হাদিসটি জয়ীফ এটা ইমাম বোখারি বলেছেন এবং ইমাম তিরমিজি তিনি বোখারির কাছ থেকে শুনেছেন এবং তিনি এখানে লিখে দিয়েছেন এখন ইমাম বুখারি ইমাম তিরমিজি যে হাদিসটিকে জৈব বলছেন এবং কারণও উল্লেখ করে দিয়েছেন স্বয়ং মাতানে তিরমিজিতে তাহলে তো এই কথাটা যদি আমরা বলি যে হাদিসটা জৈব তাহলে এটা আমাদের কথা হলো না মহাদেশের কথা হলো তাহলে এরকম অপবাদ দেওয়া ঠিক নয় যে এরা হাদিসগুলোকে জৈব বলছে এক নম্বর দ্বিতীয় নম্বর কথা হলো এই যে যে যখন মহাদ্দেশ কোনো বিষয়ে তার মতামত দিচ্ছেন ওই মতটা নিতে হবে না এমনি কোনো মানুষের মত নিতে হবে অবশ্যই মহাদেশের মত নিতে হবে এখন হাদিসটি যে জৈব বা দুর্বল এর কারণ কি এই জিনিসটা এখানে আমরা স্পষ্ট করে এখন জানবো যেটা এখানে লেখা হয়েছে আম পাবলিককে বক্তৃতার সময় এটা বোঝানো অসম্ভব কারণ ওরা না বড় থাকে না লেখার জিনিস থাকে না এগুলো পরিভাষা তাদেরকে শেখানো যায় তবে যারা মোটামুটি জ্ঞান রাখে দিনের এবং হাদিসের সানাদ মাতানের সামান্য জ্ঞান রাখে তারাও কিন্তু মোটামুটি জিনিসটা বুঝাতে বুঝতে পারে কিভাবে হাদিসটি জয়ীফ হলো কেন তারা জয়ীফ বললেন আমরা এখন জানবো প্রত্যেক হাদিসের দুটি অংশ হয় একটাকে বলা হয় সানাদ আর একটাকে বলা হয় মাতান সানাদ মানে সূত্র যে সূত্রে হাদিসটি বর্ণিত হয়েছে আর মাতান মানে হলো আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ওই কালাম বা ওই বাণী সূত্রের কেন প্রয়োজন হয় হাদিসে এই কারণে সূত্রের প্রয়োজন হয় যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন ছিলেন দুনিয়াতে বেঁচে তখন তার এই হাদিসগুলি লেখা হয়নি মানে তিনি বললেন আর কেউ কোনো সাহাবি লিখে নিলেন এরকম হলো না কোরআনকে লেখা হতো এইভাবে কিন্তু হাদিসকে লেখা হতো না কিছু ছিটা ফোটা হাদিস ছাড়া আল্লাহ রসুল সাল্লাম মারা গেলেন প্রায় দেড়শো দুইশো বছর পর মুসলিম উম্মার মধ্যে একটি মতামত আসলো যে অবশ্যই আল্লাহ রসুলের হাদিসগুলিকে লিখতে হবে নচেত অনেক হাদিস নষ্ট হয়ে যাবে যখন দেড়শো দুশো বছর পরে এই সিদ্ধান্ত আসলো তখন মহাদ্দেশ বা হাদিসের পণ্ডিতগণ হাদিসগুলি সংকলন করতে লাগলেন ওই সকল পণ্ডিতের মধ্যে ইমাম বুখারি ইমাম মুসলিম তিরমিদি ইবনে মাজা যাদের নাম আমরা বারংবার আপনাদেরকে বলছি এখন দেড়শো দুইশো বছর আগে একটা কথা বলে গেছেন আমাদের নবী সাল্লা সাল্লাম ওইটা যখন সংকলন করতে হবে তখন কিভাবে করা যাবে যদি এরকম হয় যে সমাজে যে বলছে এটা আল্লাহ রসুলের কথা আপনি যদি ওটা তুলে নেন তাহলে ওটা সহিও হতে পারে ওটা মিথ্যা হতে পারে সেই কারণে মহাদ্দেসিনে কেরাম সেটা হাদিস না হাদিস নয় সেটা যাচাই বাছাইয়ের জন্য জিজ্ঞাসা করতেন যে তুমি এটা কার কাছে শুনেছো এটা যে বলছো যে আমাদের নবী বলেছেন তো তুমি কার কাছে শুনেছো ও বলতো যে আমি উনার কাছে শুনেছি ও বলতো যে আমি উনার কাছে শুনেছি এভাবে করতে করতে সাহাবের কাছে চলে গেল এই জিনিসটাকে বলা হচ্ছে সূত্র বা সিলসিলা যেটা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মে এরকম সূত্রে বর্ণনা লেখা হয়নি ওই জন্য একজন মহাদেশ বলেছিলেন আল ইসনাদ মিনা দিন সানাদ সূত্র হচ্ছে দিনের অংশ ইসলাম ছাড়া আর অন্য কথা নেই ইতিহাস লিখে দেয় কোনোদিন এরকম বইতে পড়েছেন যে লেখক ইতিহাসিক ঐতিহাসিক বলছে আমি এই ঘটনাটা শুনেছি আমার অমুকের কাছে সে তমুকের কাছে সে তমুকের কাছে এই ঘটনাটা অমুক জায়গায় সেই লোক বলেছিল এরকম কোনোদিন বাংলাতে দেখেছেন না এটা একমাত্র ইসলামে এবং হাদিসের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়েছে ছাড়া অন্য কোনো কোনো বিদ্যাতেই নেই কারণ এই জিনিসটা কে হাদিস না তার জন্য এই সনদের প্রয়োজন হয়েছিল তো ইমাম তিরমিজি প্রায় দুশো সোয়া দুশো বছর পর তিনি যখন এই হাদিসটা নিতে গেলেন তখন তিনি একটা সূত্র খুঁজলেন যে কি সূত্র তিনি বলছেন কাল আল ইমাম তিরমিজি হাদাসানা ইমাম তিরমিজি বলছেন আমাকে হাদিস বর্ণনা করেছে আহমদ বিন মানি তাহলে আহমদ বিন মানি ইমাম তিরমিজি কি হবেন শেখ হবেন ওস্তাদ হবেন বলছেন আহমদ বিন মানি হাদিসটিকে আখবারানা আহমদ বিন মানি সে বলছে আমাকে খবর দিয়েছে সংবাদ দিয়েছে ইয়াজিদ বিন হারুন তাহলে ইমাম তিরমিজি বলছেন আমি আহমদ বিন মানির কাছে শুনেছি তিনি বলছেন যে আমাকে খবর দিয়েছে কে Yazid bin Harun Yazid bin Harun বলছে আমাকে খবর দিয়েছে হাজ্জাজ বিন আর্তাব হাজ্জাজ বিন আর ইয়াহিয়া বিন আবি কাসির থেকে বর্ণনা করেছেন আন ইয়াহিয়া ইবিন আবি কাসির ইয়াহিয়া বিন আবি কাসির থেকে ইয়াহিয়া ইবিন আবি কাসির আন ওরুয়া ওরুয়া থেকে বর্ণনা করেছে আর ওরুয়া আয়েশা রাদি আল্লাহ তালানা থেকে বর্ণনা করেছেন তাহলে আয়েশা রাদি আল্লাহ তালানা সাহাবি হলেন ওরুয়া তাবেই হলেন আয়েশা রাদি আল্লাহ তালানা বলছেন ফাকাত তো রসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম লাইলাতান ফাখারাজ তো আমি একদিন আল্লাহ রসুলকে অনুপস্থিত পেলাম রাতে আর বের হলাম যে ঘটনাটা আমরা একটু আগে শুনলাম এখন যদি এই একটি হাদিস সহিনা না জয়ীফ এটা নির্ভর করে এই সূত্রটার উপরে বিশেষ করে সূত্রটার দুই ক্ষেত্রে এক নম্বর হলো যে এই সূত্রের মধ্যে কোনো বিচ্ছিন্নতা আছে নাকি দ্বিতীয় নম্বর হলো এই সূত্রে যে বর্ণনাকারীগুলো আছে এগুলোর মধ্যে কোনো দোষ আছে নাকি বিচ্ছিন্ন থাকলে আপনার চেন বিচ্ছিন্ন হয়ে গেল পরম্পরাগতভাবে পৌঁছালো না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে সেই কথাটি আর সূত্রটা যদি মিলানো থাকে কিন্তু ওগুলোর মধ্যে দোষ থাকে বর্ণনাকারীগুলোর মধ্যে কেউ কি নয় কেউ মিথ্যুক ছিল কেউ মিথ্যা বলেছে বা আর কিছু করেছে এমনকি মুখস্থ শক্তি স্মৃতি শক্তি কম তাহলে সেই হাদিসগুলি দুর্বলের আওতায় পড়ে এখন এখানে কি ঘটেছে এমনি ডাইরেক্ট যদি আমরা আপনারা দেখি এই তুই কেউ বুঝতে পারবে না যেখানে কি কোনো বিচ্ছিন্নতা বুঝতে পারছেন কিছু বিচ্ছিন্নতা বুঝতে পারবেন না এগুলোর মধ্যে কোনো দশ ত্রুটি আছে এই রাবের মধ্যে কিছুই বুঝতে পারবেন না এই গুলা যে ভালো না ভালো নয় এগুলা এগুলাকে জানার জন্য আমার বই আছে এগুলাকে বলা হয় আসমা ওর রেজাল আসমা ওর রেজাল মানে এই বর্ণনাকারীদের নামে নাম এবং তাদের জীবনী এই সমস্ত বর্ণনাকারীদের বর্ণনাগুলি আমরা আসমাউর রেজালের বইতে পাবো যেমন সিয়ার আলামিন নুবালাতে পাবো যেমন লেসানুল মিজানে পাবো মিজানুল ইয়াতে দালে পাবো এ সকল বইগুলো হচ্ছে এ সকল রাবির জীবনী সম্পর্ক ওটা পড়লে বোঝা যাবে যে কোন রাবি কার কাছ থেকে শুনেছে কার কাছ থেকে শুনেনি কে কার ওস্তাদ ছিল কে ছিল না বুঝতে পারছেন এখন এই হাদিসটাতে দোষ কি যে কারণে হাদিসটাকে জৈব বলা হলো দোষ হচ্ছে যেটা ইমাম তিরমিজি এখানে বর্ণনা করেছেন প্রথমে বলছেন যে এই হাদিস আয়েশার এই হাদিস আমি হাজ্জাজের সূত্র ছাড়া শুনিনি মানে এই সূত্রটা নিচে থেকে যাচ্ছে যেতে যেতে কোথায় গেল হাজাজের কাছে বলছেন এই সূত্র ছাড়া আমি শুনিনি মানে কথাটার অর্থ হলো এই যে এমনও হতে পারে যে এই হাদিসটা ইমাম তিরমিজি দেখা গেল এখানে প্রথমে আহমদ বিন মানির কাছে শুনেছেন এরকম তো হতে পারে যে আহমদ বিন মানি ছাড়া অন্য মানুষ এই হাদিসটা বর্ণনা করেছেন হতে পারে না পারে না তো মনে করেন অন্য সূত্রে যদি তিনি যাচ্ছেন তো বলছে যে যেদিকেই যাই ওই হাজার কাছেই যাচ্ছে সব কোথায় যাচ্ছে হাজার কাছে যাচ্ছে কিন্তু হাজাজ হচ্ছেন তার শেখের শেখ মানে ইমাম তিরমিজের শেখ হচ্ছেন আহমদ বিন মানি তার শেখ হলো ইয়াজিদ তার শেখ হলো হাজার মানে যদি পরম্পরাগত ভাবে দেখা যাচ্ছে ইমাম তিরমিজি বলছেন অন্যদিকেও যদি আমি দেখছি তো ঘুরে ফিরে কোথায় যাচ্ছে হাজাজের সূত্রের হাজাজের কাছেই যাচ্ছে বলছে হাজার ছাড়া অন্য সূত্রে আমি এটা শুনিনি এই কথাটা কেন বলছেন এই কারণে বলছেন যে যদি এই সূত্রটা জৈফেই হলো কিন্তু হাজার ছাড়া যদি একটা অন্য সূত্র পাওয়া যায় ওগুলাতে যদি সব সহি থাকে তার হাদিসটা সহি হয়ে যাবে কারণ অন্য সূত্রে সহি হয়ে গেছে যদিও এই সূত্রটা কি আছে এই সূত্রটার মধ্যে দুর্বলতা আছে বা দোষ আছে ওই জন্য বলছেন ইমাম তিরমিজি যে অন্য সূত্র ছাড়া আমি এই হাজার ছাড়া অন্য সূত্রে শুনিনি তার মানে সূত্রটা হাজার কাছেই যাচ্ছে আচ্ছা কি হলো বলছে হাজ্জাজের কাছে যে গেলাম সেখানে কি সমস্যা হচ্ছে বলছে দেখা যাচ্ছে যে ইয়াহিয়া ইবনে কাসির এই যে হাজ্জাজের উপরে কে আছে হাজ্জাজ কার কাছ থেকে শুনেছে ইয়াহিয়ার কাছ থেকে বলছে ওয়াকালা ইয়াহিয়া ইবনে কাসির লাম ইয়াসমা মিন উরওয়া এই ইয়াহিয়া উরওয়ার কাছে শুনেনি এটা কে বলছেন ইমাম তিরমিজি বলছেন যে ইমাম তিরমিজি বলছেন যে ইয়াহিয়া উরওয়ার কাছ থেকে শুনেনি তাহলে যখন শুনেনি তারপরেও বলছে শুনেছে তাহলে কি হয়ে গেল মিথ্যা হলো না মিথ্যা হয়ে গেল সূত্রটা ছিন্ন হয়ে গেল দোষণীয় হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কোন একটি কথা বর্ণনা করার সময় কেউ যদি মিথ্যা বলে দেয় কিংবা গোপন রাখে ছুপায় লুকায় তার কথাকে বলার সময় আর একটা আম পাবলিকের কথার সময় দুটার মধ্যে পার্থক্য আছে আম পাবলিকের একটা কথা তার বরাত দিয়ে মিথ্যা বরাত দিয়ে যে অমুক বলেছে অথচ সে বলেনি এই কথা বলা আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের একটা কথা যে মানে হাদিস যে শুনেনি তারপর বলছে আমি শুনেছি দুটার মধ্যে বিরাট পার্থক্য আছে তো এগুলো হচ্ছে বড় দোষ হাদিসটা অগ্রহণীয় হওয়ার কারণে মহাদেশের কাছে এগুলো কি বড় দোষ বলছে এখানে আমি কাথির অরুয়ার কাছে শুনেনি আচ্ছা কেমন করে বুঝলাম বুঝলো বুঝলাম বা মহাদেশ কেমন করে বুঝলেন যে তিনি শুনেনি এনাদের জীবনী পড়লে বুঝা যাবে ইনার জীবনী আর ইনার জীবনী কেমন করে বুঝা যাবে দেখা যাচ্ছে যে ইয়াহিয়া ইবনে আবি কাসির বলছেন আমি অরুয়ার কাছ থেকে শুনেছি অথচ অরুয়া আগেই মারা গেছে তখন তাহলে কি হয়ে গেল যে লোকটা আপনার আপনার জন্মের আগে মারা গেছে ওর কাছ থেকে শোনা যায় তখন ধরা পড়লো না যে সে শুনেনি এরকম দোষ কিংবা ওর যুগের ছিল বটে দেখা গেল একজন ছিল ইরাকে আর একজন ছিল হেজাজে কিন্তু এই ইবনে কাসির দেখা গেল যে ওর কাছে যায়নি কোনোদিন যদিও তারা এক যুগের ছিল কোনোদিন সাক্ষাৎই হয়নি তারা সাক্ষাতে হলে তারা শুনলো কিভাবে এগুলো হচ্ছে মহাদেসিনে ক্রাম তারা পণ্ডিত এ বিষয়ে তারা এই সকল দোষ ত্রুটি চট করে বুঝতে পারেন ধরবেন এটা ওদের সাবজেক্ট এটা আমাদের সাধারণ মানুষের না তো ওনারা জানতে পেরেছেন যে ইয়াহিবিনের কাছে কার কাছ থেকে শুনেনি পড়ুয়ার কাছ থেকে শুনেনি তারপরে মোহাম্মদ বলছেন মানে ইমাম বুখারি বলছেন যে ওয়াল হাজ্জাজ লাম ইয়াসমা ইয়াহিয়া বিন কাসির আর এই হাজ্জাজ তার নিচে যে আছে সেও ইয়াহিয়া বিন কাসির থেকে শুনেনি তাহলে কয়টা বিচ্ছিন্নতা হয়ে গেল এখানে দুইটা বিচ্ছিন্ন হয়ে গেল হাজাজ এহিয়ার কাছ থেকে শুনেনি এটা একটা বিচ্ছিন্নতা এহিয়া অরুয়ার কাছ থেকে শুনেনি এটা একটা বিচ্ছিন্নতা এই তিনজনের বিচ্ছিন্নতা যদি আপনি এর যুগটা নিয়ে আসেন প্রায় একশো বছরের গ্যাপ তো এরকম একটা হাদিস এই কারণে কি হয়ে যায় দুর্বল হয়ে যায় জৈব হয়ে যায় সেই কারণে আমরা বলছি যে হাদিসটা জৈব বা দুর্বল এই হাদিসের প্রতি আমল করা যাবে না এখন একটি প্রশ্ন আরো থাকে যে ঠিক আছে এই হাদিসটা না দুর্বল হলো অন্য হাদিস তো সহি আছে তো অন্য অন্য হাদিসগুলো আছে ওগুলা দিয়ে তো এই সহবরাতের ফজিলত প্রমাণিত হয় আমি বলবো যে মনে করে নেন এই হাদিসটায় আরো পাঁচজন লেখক লিখেছেন ধরেন ইমাম তিরমিজি ছাড়াও ধরেন যে ইমাম আহমদ লিখেছেন ইবনু হাব্বান লিখেছেন আরো কেউ কেউ লিখেছেন ওরা যখন সংকলন করছেন সংকলন করার সময় তাদের নিজের শেখ থেকে যেতে যেতে এখানে চলে যাচ্ছে হাজাজের কাছে যাচ্ছে আর যখন হাজাজের কাছে চলে যাচ্ছে তখন এই দোষগুলো কি মুছলো না ওই দোষগুলো থেকেই গেল যখন দোষগুলো থেকেই গেল তাহলে দশটা বইয়ের আর হাদিস নিয়ে এসে লাভ হবে কোনো লাভ হবে না এই জিনিসটা আমাদেরকে উল্টা বোঝানো হচ্ছে আমাদেরকে বোঝানো হচ্ছে যে এইগুলো হাদিস এতগুলো হাদিস থেকে এসেছে এতগুলো হাদিসে বর্ণিত হয়েছে অতগুলো হাদিসে বর্ণিত হয়েছে এটা আলাদা জিনিস কিন্তু বর্ণনাটা সূত্রটা সহি না সহি নয় এটা আসল দেখার জিনিস যতগুলো হাদিসে আসল যদি সূত্রটা এরকম গোলমালে পৌঁছে যায় তাহলে সবগুলাই কি হয়ে যাবে গোলমাল হয়ে যাবে আমি এই কথাটা যে আপনাদেরকে বলছি তার একটা ডকুমেন্টস আপনাকে দেখাই যে অন্য হাদিসে যদি এই হাদিসটা আসে আর এই দোষ থাকে তাহলে ওই হাদিসটা আর কি হবে না সহি হবে না কিন্তু যদি এই দশগুলো মুক্ত থাকে আবার অন্য হাদিস দেখা গেলো দেখা গেল ইবনে মা যে হাদিসটা বর্ণনা করেছেন একটা সূত্র নিয়ে এসেছেন নিয়ে নিয়ে নিতে নিতে তিনি আয়সা পর্যন্ত গেছেন আর এই রাবিগুলা নাই ওগুলো তো সব সৎ রাবি আছে তাহলে তো সহি হয়ে যেত আমি এই হাদিসটি আপনাকে দেখাচ্ছি এই হাদিসটি যেমন ইমাম তিরমিজি বর্ণনা করলেন তার সূত্র দিয়ে এবার দেখেন ইমাম ইবনে মাজাও এই হাদিসটিকে বর্ণনা করেছেন কে করেছেন ইমাম ইবনে মাজাও এই হাদিসটিকে বর্ণনা করেছেন ইমাম ইবনে মাজার সূত্রটা অবশ্যই আলাদা হবে প্রথমে কারণ তার শায়ক আলাদা হবে যেটা ইমাম তিরমিজির শায়ক নয় কিন্তু ঘুরে ফিরে দেখবেন ওখানে চলে যাবে যখন ওখানে চলে যাবে তখন আবার ওই দোষগুলোই চলে আসবে যেটা ইমাম তিরমিজিতে কি আছে তিরমিজির বর্ণনা যে দোষ আছে আমি এই সূত্রটা লিখেছি আপনাদের বোর্ডের উল্টা পৃষ্ঠে দেখেন প্রথম যেটা আমরা দেখলাম সেটা ছিল কার সনদ তিরমিজির এখন যেটা আমরা সনদ লিখেছি এখানে সেই হাদিসটাই সেটা এসছে কোথায় ইবনে মাজা ইবনে মাজা বলছেন রাহমাতুল্লাহ আলাই তিনি এই হাদিসটাকে সংকলন করেছেন এরকম নয় যে ইবনে মাজা আর ইমাম তিরমিজি দুজনের সাথে এক জায়গা এরকম না তিনি এক দেশের উনি এক দেশের উনি এক নিয়মে হাদিসগুলো সংকলন করেছেন ইনি এক নিয়মে করেছেন কিন্তু সবারই কাছে সনদ আছে সূত্র আছে ইবনে মাজার সূত্রে দেখা যাচ্ছে হাদিসটি এসেছে এই তিনি বলছেন যে হাদ্দাসানা আবদাতবন আবদুল্লাহ ওয়া মোহাম্মদ বিন আবদুল্লাহ মানে দুইজন হাদিসটিকে প্রথমে তিনি শুনছেন দুজনের কাছ থেকে একজনের নাম আবদা বিন আবদুল্লাহ আর মুহাম্মদ বিন আবদা এই দুইজন বলছেন যে আমাকে হাদিস শুনিয়েছে এজিদ বিন হারুন তাহলে ইবনে মাজার দুই শেখ বা দুই মহাদ্দেশ ওস্তাদ তারা বলছেন দুজনে যে আমাদেরকে হাতে শুনিয়েছে কে ইয়াজিদ বিন হারুন আপনাদের খেয়াল আছে ওই সূত্রেও কি আছে ইয়াজিদ বিন হারুন আছে মানে প্রথম শায়েখের পরেই সানাদটা ওইটাই হয়ে গেল যেটা ইমাম তিরমিতে ছিল দেখেন ইয়াজিদ বিন হারুন বলছে ইয়াজিদ বিন হারুন বলছে আমাকে খবর দিয়েছে হাজ্জাজ চলে আসছে হাজ্জাজ যে হাজ্জাজ বিন আরতাতে কোথাও ওখানে শুনলাম হাজ্জাজ বলছে যে আনি ইয়াহিয়া ইবনে কাসাইর হাজ্জাজ ইয়াহিয়া বিন কাসির থেকে শুনেছে তাহলে দেখছেন সনদটা কি হয়ে গেছে ইয়েজিদ বিন হারুন ছিল এখানেও এসেছে হাজ্জাজ বিন আর্তাদ ওখানে ছিল এখানেও এসেছে হাজাজ বিন আর্তাদ ইয়াহিয়া বিন আবি কাসিরের কাছ থেকে শুনেছে ওটাও এসেছে ইয়াহিয়া উরুয়ার কাছ থেকে শুনেছে এই সনদটাও এসেছে তারা বলেন হাদিসটি অন্য বইতে যখন আসলো মানে তিরমিজি বাদে ইবনে মাজাতে যখন আসলো আবার একটা সূত্র পাওয়া গেল সেই সূত্রটার কারণে কি এই দশগুলা মুছে গেল না থেকেই গেল এই কথাটা আমি আপনাদের বুঝাতে চাচ্ছি যে এরকম যেন বলে আমাদেরকে ধোকা না দেওয়া হয় যে একটা হাদিস এই বিষয়ের হাদিস দশ জায়গায় এসেছে দশ জায়গায় আসলে হবে না হাদিসটার সূত্রটা কি কোন দিক দিয়ে হাদিসটা গেল যদি সূত্রটা ওই সূত্রই হয় যেটা দোষওয়ালা সূত্র ঘুরে ফিরে যদি ওই দোষের কাছে যায় তাহলে ওই হাদিসটা সহি হবে না কিন্তু যদি এরকম হয় যে একটা নতুন সূত্র পাওয়া গেছে আর ওই সূত্রটাতে কোনো দোষ নেই অতপর এই হাদিসটা পাওয়া গেছে তখন আমরা বলবো যে অমুক সূত্রে এই হাদিসটি কি আছে সহি আছে তাই আমলের যোগ্য হবে বুঝতে পারছেন ওই কথায় চলে এসে আয়সা কালা ফাকাত তুন্নবী সাল্লাম জাতালাইলাতিন আমি কি আপনাদের বোঝাতে পেরেছি জি তো এরকম এরকম শবে বরাত সম্পর্কে যতগুলো হাদিস আসছে সবগুলার সনদে এরকম কোনো না কোনো দোষ ত্রুটি থাকছে এখন আম পাবলিক বলছে সংখ্যা দেখানো হচ্ছে যে এতগুলো দলিল এসেছে ভাই এটা একটা ধোকা দেওয়া হচ্ছে যদি একজন জ্ঞানী মানুষ হয় দিনের দায়ী হয় তাহলে তাকে এটা দেখালে চলবে না যে এতগুলা দলিল এসছে ওকে দেখাতে হবে যে সহি দলিল এসছে কতগুলা হ্যাঁ যেই সহি বা হাসান সহিলে গাইরে একটা হাদিস ইমনে মাজাতে এসেছে সেটি হলো যে আল্লাহ রাবুল আলমের এই সাবান মাসের রাতে তার বান্দাদের সম্পর্কে অবগত হন এবং সকলকে ক্ষমা করেন মুশরেক ছাড়া এবং বিদ্বেষী ছাড়া মুশরিক এবং হিংসুক বিদ্বেষী ছাড়া মাফ করে দেন সকলকে এখন এই যে হাদিসটি আছে সেটাও এরকম দুর্বল সনদই এসছে কিন্তু তার যে সনদটা ইবনে মাজাতে আছে সেটা তো দুর্বলতা আছে একটা আছে এখানে ইবনুল আহিয়া এবং বাকি ইবনুল ওয়ালিদ এরা এরা মুতাল্লেস রাবি এবং এরা দর্শনীয় রাবি এই কারণে এই হাদিসটি জয়ীফ ইবনে মাজাতে যে সূত্রটা আছে কিন্তু অন্যান্য সূত্রে এই সকল দোষের মধ্যে কিছুটা মুছে গেছে যাওয়ার কারণে শেখ আলবানি রহমতুল্লাহ আলাই বলছেন এটা হচ্ছে এমন হাদিস যেটা সহি লেগায় রেহি মানে ডাইরেক্ট তো সহি না তার একটু ঘুরিয়ে ফিরিয়ে অন্যান্য সনদগুলো মিলিয়ে সবকিছু মিলিয়ে আমলযোগ্য বা গ্রহণীয় এখন ওইরকম যদি অন্য হাদিসগুলি হতো তাহলে সেটা গ্রহণীয় হতো এখন এই হাদিস থেকে যেটা গ্রহণীয় হাদিস সবরাতার বিষয়ে বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে এই ফজিলত পেতে হলে শিরিক করা যাবে না আর এই ফজিলত পেতে হলে আপোষে কোনো হিংসা ও বিদ্বেষ থাকা রাখা যাবে না এই দুটা গুণ যদি আপনার কাছে থাকে তাহলে আপনি রাতে ঘুমাবেন আপনাকে আল্লাহ ক্ষমা করে দেবেন আপনি দুনিয়াতে যেখানে থাকেন না কেন বুঝতে পারছেন তো এটা হতে হবে আমাদের নিয়ম যে যেটা হাদিস সহি সেটা সহি যেটা সহি নয় সেটা সহি নয় মানুষকে ধোকা দিয়ে আর মানুষকে গোলমালে ফেলে কোনো লাভ নেই আজ আমি পাবলিককে ধোকা দিব বটে অনেকগুলা বই নিয়ে এসে দেখিয়ে আল্লাহর কাছে কি জবাব দেব কিংবা ওই সকল হুজুর হয়তো সনদ এবং মতনের জ্ঞান বেশি রাখে না এই সকল সূত্রের নিয়ম কানুন এবং পদ্ধতি ভালো করে বুঝে না আর সে নিজে অজ্ঞ হওয়ার কারণে অপরকেও অজ্ঞতা অজ্ঞ করছে নিজে ভ্রষ্ট হচ্ছে অপরকেও ভ্রষ্ট করছে কিংবা বলতে পারেন তার অন্তরে অন্তরে বিমার আছে অন্তরে রোগ আছে সেই কারণে সে শোয়ে বরাত পালন করবে সেই কারণে সে এই সকল দোষ ত্রুটি বর্ণনা করতে চায় না আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেক ভাইকে বুঝার ক্ষমতা দেন এবং দিনের জ্ঞান অর্জন করার ক্ষমতা দেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে জ্ঞান হবে না অতক্ষণ পর্যন্ত আপনাকে এর কথা ওর কথা এই সে শিখতে হবে শুনতে হবে কিন্তু যখন আপনার কাছে জ্ঞান হবে তখন এমনি এমনিতে এই জিনিসগুলি স্পষ্ট হবে শেখ আলবানের আলবানি রহমতুল্লাহ প্রতি অনেকেই বিদ্বেষমূলক কথা বলে যে একটাই হাদিস কোনো জায়গায় বলছে সহি কোন জায়গায় বলছে জহি আজকের এই আলোচনা থেকে আপনাদের একটা জ্ঞান হওয়া উচিত যে সূত্রটা অনুযায়ী হাদিসটা সহি হয় না হলে জৈব হয় তাই এমন একটা সূত্র যেখানে এগুলো দোষ আছে তখন হাদিসটা কি হয়ে গেছে জৈব হয়ে গেছে অন্য সূত্রে এসেছে অন্য সূত্রে রাবিগুলার দোষ না থাকার কারণে হাদিসটি কি হয়েছে সহি হয়েছে অথচ হাদিস একটাই যেহেতু সূত্র ভিন্ন ভিন্ন সেই কারণে কোথাও সহি হয়েছে কোথাও জয়ীফ হয়েছে কিন্তু যারা এরকমই অজ্ঞ বা শেখকে ভালোবাসেন না বা আর কিছু তারা বলে দেয় এটা কোনো লোক হলো ওই হাদিসটাকে এখানে সই বলে ওখানে জয়ী বলে এগুলো হলো আসলে এই সানাত এবং মাতানের সম্পর্কে অনেকটা মূর্খতা ও অজ্ঞতার কারণে এগুলো ঘটে থাকে ওমা আলাইন বালা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত